بربوع المجد كنا نرفع النصر المبين ونعيد الحق إن عبد رب العالمين كلنا إن الحمد لله والصلاة والسلام على رسول الله আম্মা বাদ গত পনেরোই আগস্ট দু হাজার একুশ ইসাই পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী দিন এই দিন সম্মিলিত বিশ্ব কুফার জোটের লজ্জাজনক পরাজয় ঘটেছে তালিবান মুজাহিদদের হাতে এই মহাবিজয় আমাদের স্মরণ করিয়ে দেয় গজবাতুল আহজাবের কথা মনে করিয়ে দেয় খন্দক যুদ্ধের ইতিহাস পঞ্চম হিজড়িতে সংগঠিত এই যুদ্ধে আরবের সকল ইয়াহুদি ও মুষ্টিক গোত্র একজোট হয়ে বিরাট এক বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করেছিল কাফিরদের এই প্লাবন ঠেকাতে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে মদিনার চারপাশে পরীক্ষা খনন করেছিলেন প্রচণ্ড শীতে ক্ষুধা ও ক্লান্তি নিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে সাহাবাদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল নাহনুল্লাদিনা মোহাম্মাদা আলাল জিহাদিমা বাকাইনা আবাদা আমরা তো সেই ভাগ্যবান কাফেলা যারা মোহাম্মদের হাতে আজীবনের জন্য জিহাদের বায়াত নিয়েছি আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ রহমতে সেদিন সম্মিলিত কুফফার জোটের বিরুদ্ধে রাসুলসাল্লাহ আলী সাল্লাম বিজয় লাভ করেছিলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চোদ্দ শত বছর পরে এসেও আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে খন্দক যুদ্ধের সেই দৃশ্য দেখার তৌফিক দান করলেন মাত্র ষাট থেকে আশি হাজার তালিবান মুজাহিদদের সামনে তাসের ঘরের মতো ধসে পড়েছে গোটা কুফফার বিশ্বের সম্মিলিত সামরিক শক্তি মুজাহিদিন ইসলামের পায়ের নিচে পিষ্ট হয়েছে কথিত সুপার পাওয়ারের দম্ভ তালিবান মুজাহিদিন আজ গোটা বিশ্বের অঘোষিত সুপার পাওয়ার আল্লাহর অশেষ রহমতে কেবল আমেরিকা নয় ন্যাটো জোটভুক্ত তিরিশটি রাষ্ট্র আজ আল্লাহর সৈনিকদের সামনে হাঁটুগিরে আত্মসমর্পণ করেছে শক্তি ও ক্ষমতার অহংকারে উদ্যত যে আমেরিকা দুই সালে ঘোষণা করেছিল তারা তালিবান মুজাহিদদের ধুলিসাত করে দিবে মাত্র ২০ বছর পর দুই সালে এসে তারাই তালিবানের কাছে তাদের দূতাবাসের নিরাপত্তা চাইতে বাধ্য হয়েছে সুবাহান আল্লাহ এভাবে জিহাদ ফি সাবিল্লাহ যুগে যুগে ইসলাম ও মুসলিমদের সম্মানিত করেছে মুসলিম উম্মার জানমালের নিরাপত্তা বিধান করেছে মুসলিম উম্মাকে বিজয় ও নেতৃত্বের মর্যাদা অধিষ্ঠিত করেছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করেছে নিঃসন্দেহে এই বিজয় ইসলামের বিজয় এ বিজয় মুসলিম উম্মার বিজয় এ বিজয় নববিমান মানহাজ দাওয়া এ আদাদ ও জিহাদের সাফল্যের মাইল ফলক প্রিয় উম্মা উনিশশো সালে খিলাফার পতনের পর মুসলিম উম্মা যত বিজয় অর্জন করেছে সবগুলো বিজয়ী জিহাদ ফি সাবিল্লার মাধ্যমে এসেছে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে উম্মার ঐতিহাসিক বিজয় জিহাদ ফি সাবিল্লার মাধ্যমে এসেছে আফ্রিকার বিস্তৃত অঞ্চলে ফ্রান্সের নেতৃত্বাধীন কুফফার জোটের বিরুদ্ধে আল কায়দা মুজাহিদিনের বিজয় জিহাদ ফি সাবিল্লার মাধ্যমে এসেছে সিরিয়া ইয়েমেন ইরাকের চলমান জিহাদ ইনশাআল্লাহ একদিন ইসলাম ও মুসলিমদের বিজয়ের মাধ্যমে সমাপ্ত সমাপ্ত হবে আজ দুই সালে এসে গোটা কুফফার বিশ্বের দম্ভ গুড়িয়ে দিয়েছে মাত্র ২০ বছরের জিহাদ ফি সাবিল্লা প্রিয় উম্মা দাওয়া এদাদ ও জিহাদের নবমী মানহাজ হাজার বছরের উম্মার অনুষ্ঠিত মানহাজ এ পথেই মুসলিম উম্মা নেতৃত্ব ও কর্তৃত্বের আসনে সমাসীন হয়েছে এ পথেই যুগে যুগে মুজাহিদরা ইসলাম ও মুসলিম উম্মার পাহারাদারি করেছে এ পথেই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হয়েছে এই পথ থেকে বিচ্যুত হওয়ার কারণেই মুসলিম উম্মা বিশ্ব নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়েছে নিজেদের ভূখণ্ড জানমালের নিরাপত্তা হারিয়েছে কাফিরদের নির্মম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে এই পথ থেকে বিচ্যুত হওয়ার কারণেই আল্লাহর জমিন থেকে আল্লাহর বিধান উৎখাত হয়েছে প্রিয় মা গোটা পৃথিবীর দিকে একটু তাকিয়ে দেখুন যেখানে জিয়াদফি সাবিল্লার উত্থান ঘটেছে দাওয়া এদাদ ও জিহাদের নববিমানহাজ অনুসরণ করে মুসলিমরা মেহনত করেছে সেখানেই আল্লাহ রাবুল্লা আলমিনের নুসরত ও সাহায্য নেমে এসেছে তালিবানের এই বিজয় নিঃসন্দেহে আল্লাহর নুসরত ও সাহায্য ছাড়া কিছুই নয় নইলে মাত্র ষাট থেকে আশি হাজার পাহাড়ি মোল্লা কিভাবে সর্বাধুনিক সামরিক প্রযুক্তিতে সজ্জিত সম্মিলিত কুফার জোটের লক্ষ লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারে আফ্রিকা সোমালিয়া ও মালির দিকে তাকিয়ে দেখুন যেখানে লক্ষ লক্ষ বর্গমাইল এলাকায় হারাকাতুর সাবাবের মুজাহিদরা সেরিয়া কায়েম করেছে ফ্রান্সের নেতৃত্বাধীন কুফার জোটকে নাকানে চুবানি খাওয়াচ্ছে এসব নিঃসন্দেহে আল্লাহর নুসরাত এবং জিহাদ ফি সাবিল্লার বরকত ছাড়া আর কিছুই নয় প্রিয় মা কুফুরি বিশ্ব ব্যবস্থার পোষা কুকুর মুসলিম শাসক গোষ্ঠীর অন্যতম এজেন্ডা হল মুসলিম বিশ্বের প্রতি ইঞ্চি মাটিতে মানব রচিত কুফুরি শাসন কায়েম রাখা এসব কুকুরদের মুসলিম দেশগুলোতে তারা এজন্যই চাপিয়ে দিয়েছে যাতে কোথাও শরিয়ার শাসন কায়েম হতে না পারে কোথাও কেউ শরিয়ার শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এদাদ ও জিহাদের কার্যক্রম শুরু করতে না পারে আফসোস বড় আফসোস একদল অবুজ দায় ও আলেম মুসলিম উম্মাকে এই মুনাফিক শাসকদের আনুগত্যের সবক দিচ্ছে সবচেয়ে বড় দুঃখের কথা হলো যারা মানবরচিত কুফরি শাসনকে প্রত্যাখ্যান করছে যারা দাওয়া এদাদ ও জিহাদের নববিমান হাজ অনুসরণ করে ইসলামী সেরিয়া কায়েমের কথা বলছে তাদেরকে খারেজি ট্যাগ লাগাচ্ছে এসব আবুজ দায়ী ও আলিম ভাইদের আমরা জিজ্ঞেস করতে চাই এই যে বিশ বছর ব্যাপী আমেরিকার পোষা কুকুর কারজাই ও ঘানি সরকারের বিরুদ্ধে তালিবানরা জিহাদ করলেন এই জিহাদ কি সেরি জিহাদ ছিল মুনাফিক মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উত্তোলনকারী তালিবানরা কি খারেজি ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন এখন তো স্বয়ং তালিবান ক্ষমতায় পুতুল সরকার প্রধান আশরাফ ঘানি এখন ক্ষমতাচ্যুত এখন তালিবানরাই আফগানের শাসক এখন কারা খারিজি হবে মুনাফিক আশরাফ ঘানি তার অনুগত সেনাবাহিনী ও তার চেলাচামুন্ডারা যদি তালিবান সরকারের আনুগত্য না করে তাদের কি আপনারা খারিজি বলবেন বলুন এখন কারা খারিজি আমরা জানি এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সাহস আপনাদের নেই হে আমার দায় ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে চোখ খুলুন আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী তাগুদ শাসকদের অন্ধ গোলামি ছেড়ে হৃদায়তের পথে আসুন তাওহাইদের পথে আসুন মুসলিম উম্মাকে বিশুদ্ধ আকিদার দাওয়া প্রদান করুন মুসলিম জনগণের সামনে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করুন আল্লাহর নাজলিকৃত সিরিয়াকে বাতিলকারী মানব রচিত কুফুরি শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করা ইমানের পূর্ব শর্ত সহি আকিদার নামে তাগুদ শাসকদের গোলামির সবক দেয়ার জঘন্য গুমরাহি থেকে বেরিয়ে আসুন প্রিয় উম্মা বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে আমরা গোটা উম্মাকে মোবারকবাদ জানাচ্ছি সেই সঙ্গে দ্যার্থহীন ভাষায় আহ্বান করছি হে মুসলিম উম্মা আসুন জাতিসংঘ কেন্দ্রিক এই কুফরি বিশ্ব ব্যবস্থাকে প্রত্যাখ্যান করুন এই তাগতে শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করুন এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক বিদ্রোহ ঘোষণা করুন আর সামরিক বিদ্রোহের জন্য এদাদ কর্মসূচি শুরু করুন ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় আফগানের এই জিহাদি বিপ্লব গোটা বিশ্বের প্রতিটি ভূখণ্ডে ছড়িয়ে পড়বে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে কোরআনের ভাষায় হুয়াল্লাদি আর রসুলাহু বিল হুদা তিনি তার রাসুলকে পথ নির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করেছেন সকল দিনের উপর এটিকে বিজয়ী করার জন্য যদিও মুস্টিকরা তা অপছন্দ করে ইনশাআল্লাহ এই শতাব্দী মুসলিম উম্মার বিজয়ের শতাব্দী এই শতাব্দী জিহাদ ফি শতাব্দী এই শতাব্দী খিলাফা আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠার শতাব্দী ونعيد الحق إن عبد رب العالمين